সৃষ্টির সেরা মুসলিম জাতি জ্বালাও না তোমার ইমানি বাতি বসে বসে চিন্তা ভাবনা ছাড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো সৃষ্টির সেরা মুসলিম জাতি জ্বালাও না তোমার ইমানি বাতি বসে বসে চিন্তা ভাবনা ছাড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো আজ মুসলিম জাহানে হিংস্র থাবা বিজাতির হাতগুলো রক্ত জবা মুসলিম জাহানে হিংস্র থাবা বিজাতির হাতগুলো রক্ত জবা ওরা মারছে মুসলমান নিচ্ছে হাজার প্রাণ মারছে মুসলমান নিচ্ছে হাজার প্রাণ প্রতিশোধের আগুনে ফেটে পড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো সৃষ্টির সেরা মুসলিম জাতি জ্বালাও না তোমার ইমানি বাতি বসে বসে চিন্তা ভাবনা ছাড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো তোমাকে নীরব দেখে কোরআনের উপর আঘাত হানে দেখো শয়তানের দোষর তোমাকে নীরব দেখে কোরআনের উপর আঘাত হানে দেখো শয়তানের দোষর ওরা ভুলে গেছে ইতিহাস নেই কোদের লাজ ভুলে গেছে ইতিহাস নেই কো ওদের লাজ ওদের ললাটে ফের লাথি মারো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো সৃষ্টির সেরা মুসলিম জাতি জ্বালাও না তোমার মানি বাতি বসে বসে চিন্তা ভাবনা ছাড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো মমিন যারা তারা বসে থাকে না বাতিলের কাছে কভু হার মানে না মমিন যারা তারা বসে থাকে না বাতিলের কাছে কভু হার মানে না বদরের হাতিয়ার গর্জে উঠুক আর একবার বদরের হাতিয়ার গর্জে উঠুক আর একবার শহীদি তামান্নায় নেমে পড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো সৃষ্টির সেরা মুসলিম জাতি জ্বালাও না তোমার ইমানি বাতি বসে বসে চিন্তা ভাবনা ছাড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো সৃষ্টির সেরা মুসলিম জাতি জ্বালাও না তোমার ইমানি বাতি বসে বসে চিন্তা ভাবনা ছাড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো মোরা পৃথিবীর জমিনে টাইফুন ঝড় বাতিল মোদের ভয়ে কাপে থর থর বাদশার জাতি হয়ে ফকিরের বেশ নিয়ে বাদশার জাতি হয়ে ফকিরের বেশ নিয়ে কেন যে নিজেদের ছোট করো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো সৃষ্টির সেরা মুসলিম জাতি জ্বালাও না তোমার ইমানি বাতি বসে বসে চিন্তা ভাবনা ছাড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো সৃষ্টির সেরা মুসলিম জাতি জ্বালাও না তোমার ইমানি বাতি বসে বসে চিন্তা ভাবনা ছাড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো